আজকে আমাদের মোস্তালাহুল হাদিস বা ওসুল হাদিস মোস্তালাহুল হাদিস আরব সমাজে এই হাদিসের কায়দা কানুনের সাবজেক্টে মোস্তালাহুল হাদিস বলা হয় আর আমাদের দেশের আলেমরা ওসুল হাদিস বলে জানে ফেকার কায়দা কানুনকে ওসুলে ফিখে বলে আর হাদিসের কায়দা কানুনগুলিকে ওসুলে হাদিস বলে জানে আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে প্রথম মাহুয়াল হুয়াল মাহকুম বেসিহাতিহি মিম্মা রাহু শেখান দুই শেখ অর্থাৎ ইমাম বুখারি এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ হেমা যে হাদিসগুলি রেওয়ায়ত করেছেন বোখারি মুসলিমে সেই হাদিসগুলির সবগুলিকে সহি বলে হুকুম লাগাবো না সেখানে কিছু আর অতিরিক্ত জানার বিষয় রয়েছে কোন হাদিসগুলির বিশুদ্ধতার হুকুম লানো হবে ওই সব হাদিসের মধ্য থেকে যেগুলিকে দুই শাইখে বর্ণনা করেছেন মানে বোখারি এবং মুসলিম বর্ণনা করেছেন বলছেন মার রাবেন আন্নাল বুখারি ও মুসলিম আল্লাহ ইউদ খেলাফি সাহি হাই হেমা ইল্লামা সাহা এর আগে বলা হয়েছে যে ইমাম বুখারি এবং মুসলিম তাদের দুই সহি কিতাবে এমন কোন হাদিস ঢুকাননি যে হাদিস সহি নয় বরং সহি হাদিস একমাত্র তাতে সংকলন করেছেন ঢুকিয়েছেন মানে সংকলন করেছেন আরো এই কথা বলা হয়েছে যে পুরো উম্মত হানাফি সাফি মালিকি হামবিরি সমস্ত উম্মত আহলি সোনাতাল জামাত এক কথা শিয়া নাই কারণ শিয়াদের কাছে এই বোখারি নেই কোরআনে সন্দিহান তারা আর তাদের বোখারি কাফি ওদের কিতাব আলাদা আছে যাতে শির বিদাত আর ওইসব খোরাফাত ভরা তাদের কাছে বোখারি মুসলিমের তো মর্যাদা নেই বরং বোখারি মুসলিমের যে সাহাবাকেরা বর্ণনা করেছেন তাদেরই তো ইমান তাদের কাছে নেই আবার ওই হাদিসের উপরে তাদের আস্থায় কি করে হইতে পারে তো এই উম্মত মানে আহলে সুন্নতল জামাত এই উম্মতের আহলে সুন্নতল জামাত হানাফি সাফি মাহালিক হামবেলি মহাদিসিন ফোকাহা সমস্ত ইত্তিফাক রয়েছে কি যে বোখারি মুসলিমের হাদিসকে তারা সাদরে গ্রহণ করেছেন বলেছেন যে সহি ওয়াইনাল ওয়ান্নাল পুরো ওম্মত ওম্মত বলতে আহলে জামাত উম্মতে মোহাম্মদিয়া যারা সত্যিকার তালাক্কাত কিতাবাই হেমাজ এই দুই কিতাবকে গ্রহণ করেছেন বিল কবুল গ্রহণের সাথে কবুলের সাথে মানে তারা বোখারি মুসলিমকে কবুল করেছেন তাহলে এর ওপর একমত রয়েছে আমলের ক্ষেত্রে আমল করছে না বেশ কিছু বোখারি হাদিস রয়েছে সেটা তাদের গোড়ামি কিন্তু এমনিতেই ইতিফাক রয়েছে যে বোখারি মুসলিম হাদিস সবচেয়ে বেশি সহি ফামাহিয়াল আহাদিস আল মাহকুম ওয়াল্লাতি তালাক্কাথাল তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ওই হাদিসগুলি যে হাদিসগুলি সহি হওয়ার হুকুম লাগানো হয়েছে সেগুলি কোন হাদিসগুলি বুখারি মুসলিমের ওয়াল্লাতি এবং যে হাদিসগুলি উম্মত সাদরে গ্রহণ করেছেন সেগুলি কি ইয়া মানে আচ্ছা বলো তো অল জবাব এই প্রশ্নের উত্তর প্রশ্ন বুঝতে পেরেছেন বোখারে মুসলিমের সবগুলি হাদিস সহি না ওর মধ্যে বিশেষভাবে ব্যাখ্যা করে বোঝাইতে হবে যে ওই হাদিসগুলি সহি আচ্ছা এরকম কথা কেন প্রশ্ন উঠলো এই জন্য যে বোখারিতে বিশেষ করে বোখারিতে হাদিস দুইভাবে নিয়ে আসা হয়েছে অধিকাংশ হাদিস নিয়ে আসা হয়েছে অধ্যায় কায়েম করা হয়েছে হ্যাঁ, এই অধ্যায় হচ্ছে নামাজের বিবরণ বাবু সেফাতি সালাহ মনে করেন বাবুল কেরা নামাজের তেলাওয়াত সম্পর্কে হ্যাঁ বাবুল এলম কিতাবুল ইলম তারপরে এলিমের আবার আলাদা আলাদা ভাগ করা হয়েছে এলিমের গুরুত্ব এলিমের ফজিলত তারপরে অধ্যায় কায়েম করার পরে অধ্যায়কে আর অধ্যায়ের সমর্থনে কিছু হাদিস নিয়ে আসা হয়েছে বিনা সনদে যেমন বাবুল এলম বা বাবু ফজল ইলম এলিমের ফজিলত এলিমের ফজিলত এই অধ্যায় কায়েম করার পরে উদাহরণস্বরূপ বলছি এবং বখারি একটা হাদিস নিয়ে আসছেন সনদ নিয়ে আসেননি মানে পুরো সূত্র নিয়ে আসেননি বর্ণনাকারীদের সিলসিলা নিয়ে আসছেন বলছেন ওয়াইনাল ওলামা ওয়ারাসতুল আম্বিয়া আলেমগন নবীদের ওয়ারেস হ্যাঁ অথবা আল আলেমের ফজিলত আবেদের ওপর একজন খুব আবেদ খুব করে আর আরেকজন আলেম হয়তো অত নফল করতে পারে না কিন্তু এলেম চর্চা করে নিজের শিখে অন্যকে শিখায় তার ফজিলত কিরকম যেমন চাঁদের শ্রেষ্ঠত্ব কিসের উপর পূর্ণিমার চাঁদের সমস্ত গ্রহ নক্ষত্রের ওপর এই হাদিসটা নিয়ে এসছেন বিনা সনদে এই ধরনের যে হাদিসগুলো নিয়ে এসছেন একরকম আর তারপরে তখন হাদাসানা ফোলান ইমাম বখারি বলছেন আমাকে অমুক হাদিস শুনেছে ওস্তাদ অমুক হাদিস তার ওস্তাদ তাকে শুনেছে তার ওস্তাদ তাকে শুনেছেন এই করে সাহাবি থেকে বর্ণনা করছেন কালা রসুল্লাহাম এইভাবে আসল যে হাদিস নিয়ে আসার ক্ষেত্র এখন আসল যে হাদিস নিয়ে আসার ক্ষেত্র মানে অধ্যায় কায়েম করার পরে যে হাদিস গুলি নিয়ে এসছেন সনদ সহ সেগুলি সমস্ত সহে এতে কোনো দ্বিমত নেই আর যেগুলি অধ্যায়ের সমর্থনে হাদিস নিয়ে এসছেন বিনা সনদে সেগুলির প্রায় সহি তবে এমাম বুখারি এবং মুসলিমের যে শক্ত শর্ত সেই শর্ত সাপেক্ষ অনেক সময় নাই এই ক্ষেত্রে ওই শর্তের পাবন্দি করেনি কারণ এই হাদিসগুলি তাদের নিয়ে আসা সংকলন উদ্দেশ্য না এটা বাম অধ্যায়ের সমর্থনে নিয়ে আসা হয়েছে এর জবাব হচ্ছে বলছেন হু আন্না মা রাওয়াহু বিল ইসনাদিল মুতাসিল ফাহু আল মাহকুম বিসেহাতিহি এই দুইজন কোন দুজন ইমাম বখার রহমতুল্লাহ রাওয়ায়াহ দুইজনে যা বর্ণনা করেছেন মুতাসিল সনদের সাথে মানে মিলিত সূত্রে যেখানে কোনো বিচ্ছিন্নতা নেই ফাহওয়াল মাহকুম বেসেহাতিহি এগুলির সহি হওয়ার হুকুম লাগানো হয়েছে এগুলি সবগুলি সহি অর্থাৎ অধ্যায়ের আন্ডারে সনদ সহ যে হাদিসগুলো নিয়ে আসা হয়েছে যা বললাম ও আম্মা মা হজেফা মিন মাদ্দায় ইসনাদেহি রাউিন ও আকসার তবে কিছু হাদিস জানিয়ে আসা হয়েছে কিরকম যে সনদের শুরু থেকে একজন বর্ণনাকারী অথবা একাধিক বর্ণনাকারীকে হজব করে দেওয়া হয়েছে সরিয়ে দেওয়া হয়েছে বর্ণনাকারীদের সিলসিলা নিয়ে আসা হয়নি শুধু হাদিস বর্ণনা করা হয়েছে কালা বহরেরা এ বলেছে অথবা কালা ইবনে সিরিন ইমাম ইবনে সিরিন বলেছেন কালাল হাসানুল বাসরি কালা কাতাদা এই বলেছেন অমুক থেকে এইভাবে রসুল্লাহাম থেকে এইভাবে যেগুলি বর্ণনা করেছেন বিনা সনদে এগুলিকে মোয়াল্লাহ বলা হয় সনদের শুরু থেকে একজন বর্ণনাকারী অর্থাৎ এমাম বখরি তার অস্তদের নাম নিলেন না অথবা ওস্তাদ দু চারজনের নাম নিলেন না আর বললেন যে সাইদ বিন মোসাই বা হাসান বাসরি বর্ণনা করেছেন আবু হরের এরকম ধরে তাবেই আর সাহাবি অথবা সরাসরি সাহাবি অথবা সরাসরি রসুল বর্ণনা করেছেন এইরকম হাদিসগুলিকে শুরু থেকে একাধিক বর্ণনাকারী যদি হজব করে দেওয়া এই হাদিসের সংজ্ঞা যে বলা হলো এর নাম হচ্ছে মোয়াল্লাক হাদিস ঝুলন্ত হাদিস ঝুলা আছে মধ্যখানে ওস্তাদ গ্যাপ করে দেওয়া হয়েছে মোয়াল্লাক বলা হয়েছে ওয়াহফিল বোখারি কাসির সহি বোখারিতে মোয়াল্লাক হাদিসের অনেকগুলি সংখ্যা আছে কিন্তু এই হাদিসগুলি অধ্যায়ের ভিতরে যে হাদিস সংকলন সেগুলি তিনি আসা হয়নি তরজমাতুল আবু আবে মানে যে অধ্যায় কায়েম করেছেন অধ্যায়ের সমর্থনে নিয়ে আসা হয়েছে মোকাদ্দমা তেহা এই অধ্যায়ের ভূমিকাতে নিয়ে আসা হয়েছে ভূমিকাতে নিয়ে আসা হয়েছে অধ্যায়ের যে ভিতর আছে এই ভিতরে কখনো নিয়ে আসা হয়নি মোয়াল্লাদ বিনা সনদে এই সনদ যে হজব করে দেওয়া হলো তাহলে এই সনদের বর্ণনাকারীগুলি কেমন ছিল জানা যাচ্ছে না ঠিক না এই জন্য এখানে স্বাভাবিক কেমন সনদে বর্ণনাকারী ছিল না ছিল প্রশ্ন উঠছে এবং বোখারি রহমতুল্লাহ এই ধরনের বিনা সনদে যে হাদিসগুলো নিয়েছেন সেগুলি ভিতরে নিয়ে আসেনি বরং ভূমিকাতে নিয়ে এসছেন অথবা যে অধ্যায় কায়ম করেছেন অধ্যায়ের সাথেই তার সমর্থনে নিয়ে এসছেন আম্মাফি মুসলিম সহি মুসলিমে ফালে মিন জালেক ইল্লা হাদিসুন ওয়াহিদ এমাম মুসলিম আর মোয়াল্লাকা বিনা সনদে হাদিস নিয়ে আসেন অনেক মাত্র একটি হাদিস নিয়ে এসছেন ফি বাবিত তায়ামত অধ্যায় একটি হাদিস বিনা সনদে মোয়াল্লাক নিয়েছেন লাম ইয়াসেল হুফি মহদিন আখার যা অন্য জায়গায় কোথাও তিনি মিলিত সনদ মিলিত সূত্রে বর্ণনা করেননি ফাহুক মহকামায় আলী তাহলে এই হাদিসগুলির হুকুম মানে মোয়াল্লাক হাদিসের হুকুম কারণ মোয়াল্লাকে বয়ান করতে হচ্ছে যে বাকি যেগুলি সনদ সহ হাদিস আছে সেগুলি সবগুলি সহি তাহলে ওগুলো সম্পর্কে আর বলার দরকারই নেই আর অল্প স্বল্প যেগুলি আছে আর বোখারিতে বেশি আছে যে মোয়াল্লাক হাদিসগুলি সেগুলি কয়েক প্রকার ক খ দিয়ে দুই প্রকার দুই ভাগে ভাগ করেছেন ইনি যদিও বিস্তারিত করলে আরো কিছু করা যেতে পারে কিন্তু দুই রকমই জেনে নেওয়া যথেষ্ট এমাম বোখার রহমতুল্লাহ কতগুলি হাদিস বিনা সনদে বর্ণনা করেছেন কিন্তু নিশ্চয়তার সাথে বয়ান করেছেন এমন বাক্য দিয়ে বয়ান করেছেন সেগা দিয়ে যেগুলি নিশ্চিত বাক্য বলছেন ফামা কানামিন হবে সেগাতিল জাজম যেগুলো নিশ্চিত সেগা দিয়ে মানে বাক্য দিয়ে বর্ণনা করেছেন যেমন কালা রসুল্লাহ সাল্লাম আল্লাহ নবী বলেছেন আমারা রসুল উল্লাহাম আমারা ওমার ওমার হুকুম করেছেন হ্যাঁ আমারা আবু বকরিন অথবা জাকারা জাকারা আবু বকরিন আবু বকর উল্লেখ করেছেন তাহলে এগুলি হচ্ছে নিশ্চয়তার সাথে বয়ান করা বলেছেন হুকুম করেছেন আদেশ করেছেন উল্লেখ করেছেন ফাহুয়া হুকমন হাতে আনিল মুজাফেলি যার নাম দিয়ে তিনি বর্ণনা করছেন এতটুকু তাহলে ইমাম বখির দায়িত্ব নিয়ে নিচ্ছেন আমি যখন আমি আবু বকরকে দেখিনি ওমরকে দেখিনি সাইদ বিন মোসাইবকে দেখিনি হাসান বাসরিকে দেখিনি তার থেকে যখন বলছি কারাল হাসান বাসরি তাহলে এর মাঝখানে যে সনদে যারা আছেন তাদের দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি যে তারা বিশ্বস্ত কেউ এর মধ্যে মৃত্যুক নেই স্মৃতিশক্তিতে দুর্বল নেই তাহলে সনদ সম্পর্কে নিশ্চিত থাকো যে আমি সহি বলছি ফমা হুকমন বিসেহাতি তার বিশুদ্ধতার হুকুম লাগিয়ে দিল তাহলে আনিল মোজাফ এলে যার সাথে ওই হাদিসকে সম্পর্কিত করা হয়েছে তার থেকে বিশুদ্ধতার সাথে বর্ণিত হয়েছে খ অমাল আমি এখন ফিহে জাজমুন যাতে নিশ্চয়তার সাথে বয়ান করেননি ইয়াকিনির সাথে দৃঢ়তার সাথে বয়ান করেন জাজম মানে দৃঢ়তা নিশ্চয়তা তো দৃঢ়তার সাথে বয়ান করেননি যেমন দৃঢ় সাথে বয়ান না করা আমাদের দেশে এইরকমই হাদিস বেশি বয়ান হয় যেমন ইউরুয়া বর্ণিত আছে ইউরবা মানে বর্ণিত আছে তারপরে ইউজকারো মানে উল্লেখিত হয়েছে দেখলেন মজহুলের সেগা যেগুলো বলে মজহুলের সেগা মানে কমজোর দুর্বল ইহুকা মানে হকেয়া হকিয়া আন ফলানো হকিয়া হকিয়ার কিতাব আমাদের দেশে খুব আছে হেকায়ত বয়ান করা হয়েছে কিচ্ছা বয়ান করা হয়েছে হ্যাঁ তারপরে উল্লেখিত হয়েছে বর্ণিত হয়েছে আমাদের সে কিতাব হাদিসে বর্ণিত হয়েছে হাদিসে বর্ণিত হয়েছে হাদিস শরীফে এসেছে কিন্তু কোন হাদিস এসছে তারও হদিস নেই আর এই সনদ বর্ণনা কোন কিতাবে হয়েছে তাও নেই আর কে বয়ান করেছে তাও নেই আবু বয়ান করেছেন ওমর বয়ান করেছেন আর যদি করেছেন তো কোন কিতাবে আছে এগুলো নেই সনদ নেই কিছু নেই মজহুলের সেগা দিয়ে মারুফ আর মাজহুল বুঝছেন গ্রামারে মিজান পড়ে কিছু ফায়দা হয়েছে মারুফের সেগা দিয়ে মানে তিনি বলেছেন তিনি উল্লেখ করেছেন তিনি বর্ণনা করেছেন এটা হচ্ছে দৃঢ়তার সাথে বয়ান করা আর কমজোর করে দুর্বল করে বয়ান করা কি বলা হয়েছে বলা হয়ে থাকে বর্ণিত হয়েছে ইউরোয়া মানে বর্ণিত হয়েছে ইউজকারও মানে উল্লেখ করা হয়েছে ইউকা মানে হেকায়ত করা হয়েছে মানে কিচ্ছা বয়ান করা হয়েছে এই ধরনের যেগুলো ইউকা হেকায়ত বয়ান করা হয়েছে প্রাচীন যুগে একটা লোক ছিল হ্যাঁ সেই ব্যক্তি আমার দেশে ছিল একটা কাবা তৈরি করেছিল ইত্যাদি হেকায়ত বয়ান করা হয়েছে দুর্বল সেগা দুর্বল মানে বাক ভঙ্গিমা দুর্বল এইভাবে যদি রবিয়া ওই রকমই রবিয়া বর্ণনা করা হয়েছে মাজির শেখা রবিয়া মজুল অথবা ইয়োগা জোকেরা উল্লেখ করা হয়েছে যার সাথে সম্পৃক্ত করা হয়েছে তার থেকে বিশুদ্ধতার এতে হুকুম লাগানো হয়নি বর্ণিত হয়েছে হতে পারে নাও হতে পারে কিসা শোনানো হয়েছে হতে পারে নাও হতে পারে উল্লেখিত হয়েছে হতে পারে নাও হতে পারে সঠিক এইভাবে যদি বয়ান করে থাকেন এমন বকের রহমতুল্লাহ তার মানে তিনি দায়িত্ব নেননি সহি হতে পারে আবার জয়ীফ হতে পারে তাহলে আপনাকে যদি কোনো বোখারি শরীফের হাদিস প্রথম কথা বোখারির হাদিস মানে সহি যদি আপনাকে বলতে হয় এই হাদিসে কোন রকমের দুর্বলতা আছে তাহলে এইরকম সেগাই হইতে হবে সেগা দিয়ে দুর্বল বাক্য দিয়ে বর্ণনা করে দৃঢ়তার সাথে বয়ান করা হয়নি যদি হয় তাহলে হতে পারে ও মা জালিকা হাদিস এর সাথে জেনে রাখেন যদিও দুর্বল সেগা দিয়ে মজহুলের সেগা দিয়ে বর্ণনা করা হয়েছে দৃঢ়তার সাথে বয়ান করা হয়নি তারপরেও বোখারিতে কোনো একেবারে অত্যন্ত দুর্বল হাদিস নেই বলছেন ফালে ও মা গালেকা এসব সত্ত্বেও ফালে সফি হাদিস ওয়াহিন একেবারে তাতে বাতিল হাদিস ওয়াহিন মানে একবার বাতিল আমাদের সে কোন কোন এলাকায় বলে লোকটা একবার ওয়াহিয়াত লোক মানে ফালতু লোক তো ওয়াহি মানে বেকার কোন বেকার হাদিস একেবারে ভিত্তিহীন হাদিস নেই খালি কেন যদিও সনদ সহ বয়ান করা হয়নি যদিও দেহতার সাথে বয়ান করা হয়নি কিন্তু খালি ফিল কিতাব আল মোসামা বিশ্বাহী কারণ এই হাদিসকে সংকলন করেছেন এমন এক কিতাবে যে কিতাবের নামকরণ করেছেন জম্বখারি শাহী আল জামিউ শাহী তিনি বলেছেন যখন জামিউ শাহী বলেছেন তাহলে তাতে জয়ীফ হাদিস এইরকম ভিত্তিহীন জয়ীফ থাকতে পারে না কথা বলা হল আশা করি বিষয়টি স্পষ্ট তারপরে লেখক বলছেন বারো নম্বরে মারাতে সহির স্তর সহি হাদিস মানে সবগুলি একই স্তরের নয় যেমন মানুষ সবাই নির্ভরযোগ্য কিন্তু সবাই সমান নয় আপনার পাল ভাই সবাইকে ভালো বলছেন কিন্তু সবাই একই রকম না ওই রকমই সবগুলি সহি হাদিস একই স্তরের নয় বিভিন্ন স্তর আছে ওই স্তরগুলি বহন করছে মার্রাবে না আন্না বাদাল অলমা জাকারু আসাহাল আসানিদ ইন্দাহম এখন স্মরণ করেন একটা দর্শের আগে হয়েছে যে এমন কোন সনদ হাদিসের কিতাব আছে যে সনদগুলিকে বলা যাবে যে যত সনদ এসেছে সূত্র এসেছে সব বেশি সহি অমুকটা বেশি সহি অমুকটা বেশি সহি এই মর্মে দুটি মত বয়ন করা হয়েছে একটা যে না বলা যাবে না কারণ কোনটাকে কারো প্রাধান্য দেবে কিন্তু তারপরে কিছু আলামারা বলেছেন না বলা যেতে পারে আর যদি বিশেষ করে কোন এক শহরের দিকে লক্ষ্য করে বলে তাহলে বলা যেত না মদিনার অমুক সনদটা অনেকগুলি সূত্রে হাদিস বর্ণনা মদিনে হয়েছে কিন্তু মদিনার অমুক সনদটা বিশেষ হই কুফার অমুক সনদটা বিশেষ সহি বা অমুক ওস্তাদের থেকে বর্ণনাকারী অনেকে আছে অমুক তরিকা অমুক সূত্রটা বেশি সহি এরকম বলা যেতে পারে তো বলছে যে বেশ কিছু অলমার মারাবে না এর আগে মানে অতিক্রম হয়েছে মানে এর আগে হয়েছে বাদাল অলমা বেশ কিছু অলমারা জাকারু উল্লেখ করেছেন আসাহাল আসানির ইন্দহম তাদের নিকটে সনদের মধ্যে বেশি সহি সনদ কোনগুলি আলা জালেকা এর উপর নির্ভর করে বা ভিত্তি করে ও আলা তামাক্কনে বাকি সরুত সেহা সহি হওয়ার যে অবশিষ্ট শর্তগুলি রয়েছে সেগুলি পাওয়ার দিক থেকে ইমকেন কাল বলা যেতে পারে ইন্নালিল হে আসাহিহে সালাসমারাতে সহি হাদিসের তিনটি স্তর আছে সহি হাদিসের তিনটি স্তর আছে বিনিসবত রেজাল ইসনাদিহি কোন দিকে লক্ষ্য করে সনদের যে বর্ণ রেজাল মানে মানুষ মানে সনদের বর্ণনাকারী এই জন্য আমাদের দেশের এই সনদের বিদ্যাকে আসমায় রেজাল বলে মাদ্রাসার লোকেরা এটুকু জানে সনদের যে বর্ণনাকারীগণ রয়েছেন তাদের দিকে লক্ষ্য করলে সহি হাদিসকে তিন ভাগে ভাগ করা যেতে পারে তিন স্তরে ভাগ করা যেতে পারে হেয়া সেই স্তরগুলি হচ্ছে নিম্নরূপ হেয়া ক আলা মারাতে বহু তার সর্বোচ্চ স্তর হচ্ছে যতগুলি সনদ আছে তার মধ্যে সবচাইতে সহি সনদ দিয়ে যদি হাদিস বর্ণিত হয় তাহলে এটা হচ্ছে সবচাইতে উচ্চ মানের সহি হাদিস যেমন ইমাম মালিক ইমাম মদিনার ইমাম এবং চার ইমামের এক ইমাম আর তিনি মহাদেশও এবং প্রথম হাদিসের কিতাব তিনি সংকলন করেন মত্তা মালিক ইমাম মালিক বর্ণনা করছেন তাবেই নাফে থেকে আর নাফে সরাসরি তার ওস্তাদ ইবিন ওমর এবং তার মনিব ইবন ওমর রাজি আল্লাহ তালার তিনি দাস ছিলেন গোলাম ছিলেন কিত দাস তিনি স্বাধীন করে দিয়েছিলেন দেখলেন যে পড়াশোনায় খুব ভালো তখন বললেন যে বাবা তুমি আমার মেহনত করে কাজ টাজ করতে হবে না তুমি স্বাধীন আজাদ হয়ে যাও আর আমার কাছে পড়াশোনা করো আল্লাহ রসুল তোমাকে আমি আজাদ করে দিচ্ছি তো নাফে মাওলা ইবিন উমার খুব প্রসিদ্ধ ইবিন উমারের আজাদকৃত স্বাধীনকৃত গোলাম তিন সূত্রে নবী সাল পর্যন্ত পৌঁছে যাচ্ছে এমাম মালিক বর্ণনাকারী নাফে থেকে আর নাফে ইবিন উমার থেকে ইবিন উমার রসুল্লাহাম থেকে সলাসি হাদিস বা মানে এর নিচের স্তর হচ্ছে মা কানা মারুইয়ান মিন তারিখ রেজালিন হুম আদনা মিন রেজালিল ইসনাদিল আউ্বাল বলছেন যে হাদিস বর্ণিত হয়েছে এমন বর্ণনাকারীদের সূত্র দিয়ে তারিখ মানে সূত্র সনদ সূত্র দিয়ে হোম আদনা মিন রেজালিল ইসনাদিল আউ্বাল প্রথম যে সনদ বয়ান করা হলো মালিক নাফে ইবিন উমার এর থেকে নিম্ন মারেন সনদ দিয়ে যা বর্ণিত হয়েছে যেমন রেওয়ায়ত হাম্মাদ বিন সালামা ইমাম মোহাম্মদ বিন বর্ণনা করেছেন সাবেদ আল বোনানি থেকে সাবেদ বর্ণনা করেছেন তাবি আনাস বিন মালিক রাজি আল্লাহ থেকে এতেও তিনটে স্তর হাম্মাদ সাবেদ থেকে আর সাবেদ আনাস থেকে ওখানে মালিক নাফে থেকে নাফি ইবনুমার থেকে স্তরের দিক দিয়ে তিনটে এখানেও কিন্তু হাম্মাদ ইমাম মালিকের পর্যায়ে নন আর সাবেদ আল বোনানি নাফ মাল্লা ইবনুমারের পর্যায়ে আর আনাস ইবনুমারের পর্যায়ে নাই দেখলেন পার্থক্য ইবনুমার ছেলে যখন নবী সালাম জিজ্ঞাসা করেছিলেন যে একটা গাছ আছে যাবে না কে বলতে কে বলতে পারবে কেউ বলতে পারেনি সব ঘুরে বেড়াচ্ছে বখারি সব হাদিস জঙ্গলে খুঁজছে গাছ জঙ্গলে গাছ খুঁজছে আর ইবনবার বলছেন ওয়াকাফি নাফসি আন্না খালা ঘরে ঘরে গাছ মজুদ আছে আমার মনে চলে এসছে যে গাছ তো খেজুর গাছ খেজুর গাছ পাতা শুকায় কিন্তু ঝরে পড়ে না আম পাতার মতো আর লিচু পাতার মতো কিন্তু আমার বয়স তখন চোদ্দ পনেরো বছর নবী সাসম জিজ্ঞাসা করেছেন আব্বা আছেন আবু বকার আছেন এত বড় বড় সাহাব আশার মবাসার আছেন তাদের সামনে আমি মুখ খুলবো কি করে লজ্জা পেয়ে গেলাম বললাম না নবী করিম সাসম যখন কেউ জবাব দিতে পারলো না তখন বললেন যে না নাখলা খেজুর গাছ কানে কানে বলছেন আব্বাকে আব্বা তো আমার জানা ছিল কিন্তু আমি লজ্জাই বলিনি এত বড় মানুষদের সামনে কি করে বলবো ওমার বলছে বেটা তুই যদি বলতি তো আমার জন্য লালুর চাইতো খুশির বিষয় আমার ছেলে জবাব দিতে পেরেছে দুনিয়াতে একমাত্র বাপ এবং মা আয় আমার চাইতে বড় হোক দুনিয়াতে ভাইও অনেক সময় চাই না বরং অধিকাংশ সময় চাই না যে আমার চেয়ে বড় আলেম হোক আমার চেয়ে বড় ডাক্তার হোক আমার চেয়ে বড় পয়সা হলো হোক আমার চেয়ে বড় শিক্ষিত হোক নিজের মারপেটে ভয় চাই না অন্য লোক চাওয়া তো দূরের কথা এটা মানুষের স্বভাবের নেই কিন্তু মা বাবার স্বভাবে এই মায়া মমতা আছে যে আমার ছেলে আমার চেয়ে বড় আল্লামা হোক আমার চেয়ে বড় দিনের খাদেম হোক যদি দিনদার হয় তাহলে আমার চেয়ে বড় ডাক্তার হোক ডাক্তার ইঞ্জিনিয়ার যারা আমার চেয়ে বড় শিক্ষিত হোক ইত্যাদি আমার চাইতে বড় নেতা হোক যারা নেতৃত্বে আছে মা বাবাকে আল্লাহ ফাকরুল আলমিন এই এখলাস দিয়েছেন যে এখলাস দুনিয়া সুতরাং মা বাবার আমাদের কদর করা উচিত জিম মানে তৃতীয় স্তর হচ্ছে মা কানা মিন রেওয়ায়াতে মান তাহাক্কাকাত ফিহিম আদনা মায়াসদুকু আলাইহি ওয়াসফুস্তিকা যে হাদিসগুলি এমন ব্যক্তিদের বর্ণনা রেওয়ায়ত যাদের সম্পর্কে সর্বনিম্ন বলা যেতে পারে বা তাদের উপরে ফিট হইতে পারে মানে তাদের ফিট হইতে পারে হতে পারে কি ওয়াসফুসেকা নির্ভরশীল বা নির্ভরযোগ্য তারা এই গুণটি বলা যেতে পারে লোক নির্ভরশীল আস্থাভাজন ব্যক্তি সেকা মানে। নির্ভরযোগ্য ব্যক্তি বিশ্বস্ত ব্যক্তি এতটুকু মানে সর্বনিম্ন ওপরে নয় কমের পক্ষে যদি আপনি টাকা পয়সার আদান প্রদান ব্যবসা করেন এত ভালো তো একবার খুব জানি না যে খুব ভালো কিন্তু চলার মতো বলছেন না চলা যায় এর সাথে ব্যবসা করা যেতে পারে সর্বনিম্ন যদি মধ্যম হয় না না লোক ভালো মোটামুটি তার সাথে লোক ভালো বলার পরে মোটামুটি লাগিয়ে দিলেন তাই না আর যদি খুব ভালো হয় খুব ভালো ওতে মোটামুটি লাগাবেন খুব ভালো তাহলে তৃতীয় স্তর হচ্ছে কমের পক্ষে ওই হাদিসের বর্ণনাকারী গুলিকে কি বলা হয়েছে নির্ভরযোগ্য বলা হয়েছে সে মানে বিশ্বস্ত বলা হয়েছে যেমন উদাহরণ দেওয়া হচ্ছে বাস্তবে রেওয়ায় সোহেল বিন আবি সলে বর্ণনা করছেন তার পিতা আবু সলে থেকে আবু সলে বর্ণনা করছেন আবু হের থেকে প্রশ্ন সাহাবিতে নেই সাহাবি কম বেশি সবাই কম বেশি হইলেও সবাই কিন্তু সাহাবি অদুল নবী সালাম তাদেরকে সার্টিফাই করে দিয়েছেন এবং এই জন্যই হাদিসের কিতাবে কোনোদিন সাহাবি নিয়ে আলোচনা হয়নি যে সাহাবির হাদিস নেওয়া যাবে না যাবে সাহাবির হাদিস সবারই নেওয়া যাবে কিন্তু সাহাবির পরে যারা এসছেন তাবেইন তারা কেমন এটা দেখতে হবে তাবেইনদের যুগে অধিকাংশই তারা বিশ্বস্ত ছিলেন কিন্তু তাবা তাবেইন তাদের মধ্যে কিছু দুর্বলতা এসেছিল অনেকের মধ্যে আবার তারপরে তারপরে অনেক মিথ্যুক এসেছে এই তিনটি স্বর্ণযুগ সাহতাবেইন কিন্তু তাবা তাবেনের পরে যারা তাবাউল আতবা তাদের জামানে অনেকেই শিয়াদের বিদাতে লিপ্ত হয়েছে অনেকে খারেজিদের বিদাতে লিপ্ত হয়েছে যার ফলে মিথ্যা রচনা করেছে সুতরাং সতর্ক তখন মহাদিসরা হাদিস নেওয়ার ক্ষেত্রে এখানে দেখেন সোহাইল বিন আবি সালেকে যদি তুলনা করি মালিকের সাথে কোনো তুলনা চলে না তুলনা করি যদি হাম্মাদ বিন সালমার সাথে তাও চলে না হাম্মাদ বিন সালাম একদিন মহাদিস কিন্তু মালিকের মতো মহাদিস না তারপরে আবু সালেকে যদি তুলনা করি তাবেইকে নাফের সাথে তুলনা করা যাবে না সাবেতের সাথে না সাবেতের পরে পৌঁছে না কিন্তু নির্ভরযোগ্য তিনি শেখা এই হাদিস এই ধরনের যেগুলো সহি সনদ সেগুলি হচ্ছে তৃতীয় ঈশ্বরের সহি হাদিস এর সাথে দেওয়া যেতে পারে ওই বিস্তারিত আলোচনা এই এই বিস্তারিত আলোচনার সাথে মিলিয়ে দেওয়া যেতে পারে হাদিসকে যে ভাগ করা হয়েছে সাত ভাগে এলাসাবে মারাতে বা সাতটি স্তরে বেশ কিছু কিতাবে মুস্তাল হাদিসের কিতাবে সহি হাদিস সাত স্তরে ভাগ করা হয়েছে এখানেও তুলে ধরা হয়েছে এখানেও তুলে ধরা হয়েছে সহি হাদিসগুলিকে তাহলে সাত স্তরে যে ভাগ করা হয়েছে প্রথম আমরা বুঝলাম যে সহি হাদিসের তৃতীয় স্তর এটা হচ্ছে সর্বোচ্চ একবারে যেমন উদাহরণ দিয়ে বোঝানো হলো তারপরে একটা মধ্যম আর একটা হলো একবারে নিম্নমানের নির্ভরযোগ্য তারা আস্থা ভাজন তাদের হাদিস এর সাথে এই বিস্তারিত আলোচনার সাথে মিলিয়ে দেওয়া যেতে পারে এই সাত স্তরে যারা ভাগ করেছেন সেই ভাগগুলিকে কি দিক দিয়ে তারা ভাগ করেছেন বিনিসবাতিল কুতুব আল মারুই ফিহাজ আলিকাল হাদিস এই যে হাদিস বর্ণিত হয়েছে যে কিতাবগুলি তো ওই কিতাবের দিকে লক্ষ্য করে এখানে কিতাবের দিকে লক্ষ্য করি আর ওখানে সনদের যে বর্ণনাকারী যারা রাবি তাদের দিকে লক্ষ্য করে তাহলে লক্ষ্য করে ভাগ লক্ষ্য করে ভাগ হয় ওই রকমই আপনি যদি কোনো কর্মস্থলে দেখেন আমাদের ইসলামী সেন্টারে একটা ভাগ করতে পারেন আপনি যদি ভাগ করেন সবচেয়ে ভালো কর্মচারীকে কাজকর্মের দিক দিয়ে আন্তরিকতার দিক দিয়ে এটা আন্তরিকার দিক দিয়ে ভাগ হইল নিষ্ঠার দিক দিয়ে তাতে লেবার শ্রেণীর লোক ক্লিনার আসবে ড্রাইভারও আসবে দায়ী আসবে লাইব্রেরিতে লাইব্রেরিয়ানও আসবে যারা অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করছে আন্তরিকতার দিক দিয়ে তারপর আর একটা ভাগ হলো দাওয়ার দিক দিয়ে দাওয়াতে ময়দানে কার কিরকম কাজ আছে তখন তখন আলাদা ভাগ হয়ে গেল তাহলে তখন তাহলে দায়ীদের কাছে অন্যরা আসবে না তখন তাই না আন্তরিক হইতে পারে যে একটা ক্লিনার আন্তরিক ওতে ফার্স্ট যাকে বেস্ট ওয়ার্কার বলা হয় আজকাল অনেক কোম্পানিতে বেস্ট ওয়ার্কার মাঝে মাঝে মাসে অথবা ছয় মাসে অথবা বছরে বেস্ট ওয়ার্কারের একটা সার্টিফিকেট দেয় এবং গিফট দেয় তো বেস্ট ওয়ার্কার হিসাবে যদি দেখা যায় এই দিকে লক্ষ্য করে তখন অন্য কেউ হবে হয়তো যদি দেখা যায় পরেশগারি তাকুয়ার দিক দিয়ে একজন দাওয়াতি কাজে ভালো কিন্তু আজান হয়ে যাচ্ছে কম্পিউটারে বসে যাচ্ছে একামত হয়ে যাচ্ছে দৌড় দিয়ে ছুটছে ঠিক না তাহলে তাকুয়ার দিক দিয়ে দেখা গেল যে একটা আমেল যেমনই আল্লাহ আকবর আজান দৌড় দিয়ে মসজিদ এক নম্বরে দেখেন তাকুয়ার দিক দিয়ে আলাদা ভাগ হয়ে গেল আপনার আন্তরিকতার দিক দিয়ে মেহনত কাজ কাজকর্মের দিক দিয়ে সময় দেওয়ার দিক দিয়ে আলাদা ভাগ হয়ে গেল আর দাওয়াতি ময়দানে আলাদা ভাগ হয়ে গেল ওই রকমই তো এইখানে যেই হাদিসের কিতাবগুলিতে হাদিস বর্ণনা করা হয়েছে ওই দিকে লক্ষ্য করে সহি হাদিসের কয়টি স্তর বলা হয়েছে সাতটি স্তরের কথা বলা হয়েছে ওয়াহাদিল মারাতে ভেয়া এই স্তরগুলি হচ্ছে নিম্নরূপ প্রথম হাদিস মারি ও মুসলিম যেই হাদিস বোখারি তো আছে মুসলিমও আছে সবচেয়ে সহি হাদিস হাদিস মোত্তাফাকুন আলী বলো বল মারাম যে পড়বেন বা মিসকাত পড়বেন তো এই টার্মগুলি পাবেন মোত্তাফাকুন মোত্তাফাকুন আলাইয়ের সাথে একটা কথা জেনে রাখেন মোত্তাফাকুন আলাইয়ের সংজ্ঞা কি বললেন আপনারা যে হাদিস বোখারিতে আছে মুসলিম আছে এর সাথে আরেকটা কথা লাগাইতে হবে যেটা অনেকে বুঝে না এটা শিখেন না আজকে অনেক আলেমরও জান না ওর সাথে দুই হাদিসের বর্ণনাকারী সাহাবি একজনই হইতে হবে যেমন হাদিসটা বোখারিত আছে মুসলিম আছে আর হাদিস আবহাওয়ারা থেকে বা আনাস থেকে বা ইবিন ওমার থেকে বোখারিত ইবিন ওমার থেকে আর মুসলিম ইবিন ওমার তাহলে বলবো মোত্তাফাকুন আলাই আর যদি হাদিস বিষয়বস্তু একই বনি আলী ইসলাম আল্লাহ খামস বা ইন্নাম আল্লাহ আলবিনিয়ত যদি ইন্নাম আল্লাহ আলবিনিয়ত শুধু ওমার বর্ণনা করেছেন এই জন্য এটাকে হাদিসকে গরিব বলা হয়েছে অন্য হাদিসের উদাহরণ নেই বনি আল ইসলাম আল্লাহ খামস উদাহরণস্বরূপ হাদিস বর্ণনা আবহেরা করেছেন মুসলিমে যেটা আছে ওটা আবহেরা থেকে আর বোখারিতে যেটা আছে ওইটা ইবিন ওমার থেকে তাহলে এটাকে বলবো আখরা জাহুল বোখারি ও মুসলিম মোত্তাফাকুন আলী বলবো এটা মহাদিসিনদের পরিভাষায় পার্থক্য করার জন্য যাতে হ্যাঁ সহি হেনে মানে বোখারি মুসলিম আছে মোত্তাফাকুন আলাই বলে মানে যার উপরে দুইজনে ইত্তেফাক করেছেন মানে একমত হয়েছেন বর্ণনা করে বা সংকলন করে বলছেন যে ইমাম বুখারি এবং মুসলিম যে হাদিসের ওপর ইত্তেফাক করেছেন মানে সংকলন করায় একমত হয়েছেন আমিও নিয়ে এসেছি হাদিস আর ও নিয়ে এসছে অহু আল আল মারাতিল যতগুলি স্তর আছে হাদিসের সব চাইতে উচ্চ স্তর হচ্ছে হাদিসের এই স্তর যা বুখারি তো পেলেন হাদিস আর মুসলিমও পেলেন সোম্মা মানফারাদা বিহিল বুখারি তারপর এমন এক হাদিস পেলেন যে হাদিস শুধু বুখারিতে আছে মুসলিমে নেই এটা হচ্ছে দ্বিতীয় স্তর হাদিস সোম্মান ফরাদিভা মুসলিম তারপর তৃতীয় স্তর হাদিস যা মুসলিমে আছে বোখারিতে নেই কিন্তু মুসলিম আছে চার নম্বরে মা কানা আলা আলম এমন হাদিস যা বোখারি মুসলিমের শর্ত মোতাবেক তো পড়ছে শর্তে চলে আসছে কিন্তু ইমাম বোখারি মুসলিম নিয়ে আসেননি আছে মুস্তাদার খাতেম আছে তিরমিজিতে আছে আবু দাউদে কিন্তু শর্তে শর্তের দিক দিয়ে স্তরে আছেন ইমাম বোখারি মুসলিম নিয়ে আসলে নিয়ে আসতে পারতেন কিন্তু তাদের হাদিস বড় হয়ে যেত হয়তো তারা ওই হাদিসগুলো নিয়ে আসেননি কিন্তু শর্ত সাপেক্ষ পড়ছে পাঁচ নম্বরে তারপরে ওই হাদিস যে হাদিস দুইজনের শর্তে তো পড়ছে না কিন্তু ইমাম বুখারি শর্ত মোতাবেক পড়ছে কিন্তু সংকলন করেননি ছয় নম্বরে আলা মুসলিম মুসলিমের শর্তে মোতাবেক পড়ছে কিন্তু সেই মুসলিমে নিয়ে আসেননি শর্তে পড়ে না কিন্তু হাদিসগুলি সহি যেমন ইবিনে খোজাইমা সহি বলেছেন এবং সহি কিতাবে নিয়ে এসছেন ইবিনে হেব্বান সহি বলেছেন সহি কিতাবে নিয়ে এসছেন অথবা আবু দাউদ্দির মিজান আসাইতে অনেক হাদিস আছে যেগুলি সহি হাদিস বোখারিও তো নেই মুসলিমও নেই আবু দাউদ আছে অথবা ইবিনে মাজাতে আছে ইত্যাদি মিম্মা আলাম যেগুলি দুইজনের শর্ত মোতাবেক না মানে ইমাম বুখারি শর্ত মোতাবেকও না আর ইমাম মুসলিমের শর্তও না অত উঁচা শর্তে যায় না কিন্তু সহির শর্ত পুরা হয়ে যাচ্ছে আও শর্তে ওয়াহিদ মিনহমা দুইজনের শর্ত মানে ইমাম বখারি মুসলিম দুইজনের শর্তও নয় আর একজনের শর্তেও পড়ে না মানে ইমাম বখারি শর্ত পড়ে না মুসলিমের শর্ত পড়ে না কিন্তু অন্যান্য মহাদিসিন আইম্মা কেরামদের নিকট হাদিসগুলি সহি এটা হচ্ছে শেষ স্তর কিতাবের দিকে লক্ষ্য করে হাদিসের কিতাবের দিকে লক্ষ্য করে যদি বলা হয় যে এগুলি হচ্ছে সহি তাহলে সাতটি স্তর মনে থাকবে বলতে পারবেন অনেক সময় হয়েছে আজকে এটুকু থাকে এটুকু ভালো করে বুঝে এমন বোখারি মুসলিমের শর্ত কেমন ছিল শর্ত কি মৌখিক তারা শর্ত বয়ান করেছেন না পরের লোকেরা শর্ত স্টাডি করার পরে শর্তগুলি বের করেছেন এই একটা বিষয় আর মত আলায়ের অর্থ কি সাতটি শর্ত হ্যাঁ খুব সহজ হ্যাঁ প্রথম সহি হাদিস হচ্ছে যে হাদিস বুখারিতে আছে মুসলিম আছে দুই নম্বর হচ্ছে যে হাদিস শুধু বুখারিতে আছে তিন নম্বর স্তর হচ্ছে যে হাদিস শুধু মুসলিমে আছে বুখারিতে নেই কিন্তু মুসলিমে আছে আবুদাও তিরমিজিতে থাকতে পারে কিন্তু মুসলিমে যখন আছে তখন তার মান বেড়ে গেল আচ্ছা কটা হইল চার নম্বর যেগুলি বোখারি মুসলিমে নাই কিন্তু মুসলিম দুই এমামের শর্ত মোতাবেক পড়ছে কিন্তু তারা নিয়ে আসেনি হাদিসের কিতাব বড় হয়ে যেত অথবা তারা সংকলন করেননি কিন্তু শর্ত মোতাবেক পড়ছে পাঁচ নম্বরে এমাম বোখারি শর্ত মোতাবেক পড়ছে ছয় নম্বরে এমাম মুসলিমের শর্ত মোতাবেক করেছে সাত নম্বরই এমাম বোখারি মুসলিমের শর্ত মোতাবেক পড়ে না তাদের কিতাবও নেই কিন্তু অন্য আইমাই কানা ওই হাদিসগুলিকে সহি বলেছেন যেমন ইবিন খোজাইমার ইবিন হাব্বানা হাদিস অথবা আবু দাউদ তিরমিজি নাসা মাজাতে যে হাদিসগুলি আছে আর সেগুলি মহাদিসের করে সহি হাদিস সেগুলি ওই ওনার উদ্দেশ্য হচ্ছে আমি যে অধ্যায়ের আন্ডার যে হাদিসগুলি সমর্থন নিয়েছি সেগুলি সেগুলি সহি সরে নিয়ে আসি আর যেগুলি সমর্থন নিয়েছি সেগুলি হতে পারে হাসান হতে পারে হতে পারে হালকা জাফ থাকতে পারে কোনো ক্ষেত্রে হাদিসের এরকম নজির নিয়ে আসবো যেমন একটা হাদিস আছে যে এমাম যেন যেখানে এমামতি করলো সেলাইয়াতাউল এমাম ফিমা মাকানি এমাম তার জায়গাতে যেন সন্ন্যত নামাজ না পড়ে নফল নামাজ না পড়ে যাতে লোকেরা বুঝতে পারে যেন ফরজ নামাজ হয়ে গেছে সরে যাবে এমাম তাহলে সরে গিয়ে সন্ন্যত পড়ে এমামের যে মেহরাবের জায়গাটা আছে ওখানে যেন না পড়ে এমাম বোখারি হাদিসটা নিয়ে আসার পর বোখারিতে আছে হাদিস কিন্তু সনদ সহ নেই অধ্যায় আছে আর তারপরে বলছেন আলামিয়া সেহা কিন্তু এই হাদিসটা আমার নিকট সহি নয় নিজে বলছেন সহি এছাড়াও বেশ কিছু আছে যেগুলো দুর্বল এই দিয়ে মজহুলের সেগা দিয়ে যেগুলো নিয়ে আসছেন ওগুলো অনেকগুলি যদি ইউজ কার মারলে যতগুলি বোখারি ইউজ কার আছে বা ইউরোয়া সব চলে আসে মাক্তাবা সামেলা সিডি যার কাছে আছে এটা মারলে সবগুলি চলে আসে মোয়াল্লাকে নিয়ে আসেনি এদিক দিয়ে কিন্তু এমাম বোখার রহমতুল্লাহ কিতাবে যে ফেকি ইস্তেমবাত আছে এবং অধ্যায়গুলি সূক্ষ্মভাবে যেভাবে কায়েম করা হয়েছে যেহেতু মুসলিম মুসলিমেরা সেই জন্য ওটা প্রধান ইশরাকের নামাজ সূর্য উঠার ইশরাক মানে সূর্য উদয় হওয়া আশরা কাতিল শামস মানে আশরা কাতিল আরজু বেনুরের আব্দেহা কোরআনে আছে আশরাকা মানে পূর্ব দিক থেকে সূর্য জন্য পূর্ব দিকে বলে তাই না তো সূর্য উঠার পরে যখন ফুল সূর্য গেছে এই জন্য অনেক ওলামারা বলছেন যে সূর্য উঠার যে সময়টা টাইম লেখা আছে ওখান থেকে বিশ মিনিট পরে হলে ফুল সূর্যটা উঠেছে আকাশ হ্যাঁ কি দরমহীন এক বল্লম বল্লম না বর্ষা কি বলেন আপনার ওইটাকে হ্যাঁ বর্ষা এই বর্ষা পরিমাণ যখন সূর্যটা উঠে যাবে এরকম একটা হাদিস আছে সুতরাং সূর্যটা পুরোটা যখন ফুলটা উঠে অর্ধেক উঠেছে অর্ধেক দেখা যাচ্ছে ওই সময় নয় ফুল সূর্যটা উঠে গেছে তখন এসে কাজ করতে পারে এর জন্য উত্তম তরিকা হচ্ছে মসজিদ বসে আল্লাহ রাজগার করা তসবি তালিল করা আর ওখান থেকে নামাজ পড়ে বের হওয়া সব কি পাওয়া যাবে হ্যাঁ পিছন দিক থেকে বলেন জানা আছে কানা কাজরা অমরাতেন ও ওহাজাতিন তাম্মাতিন তাম্মাতিন আছে পূর্ণ ওমরা হজের নাকি পাওয়া এবং হজের নাকি পাওয়া না না দুই নামাজ কত রকমের মাসাল্লাহ প্রশ্ন তো কিরকম কত রকম হুকুমের দিক দিয়ে না কোন দিক দিয়ে জন্য কোন দিক দিয়ে নামাজ একদিক হুকুমের দিক দিয়ে ফরজ নামাজ সন্নাতে মক্কাদা নামাজ আর তারপরে রাতে বা নামাজ তারপরে নফল মুস্তাহাব নামাজ যেমন কেমন ইত্যাদি আর একবারে নামাজ নফল নামাজ নামাজ কারণ নামাজ হলে সেগুলো সুন্নতের আওতাতেই পড়বে তো এগুলো ফোকাহাদের ভাগ আর আরেকটা ভাগ যে নাম ধরে ধরে ফরজ নামাজ পাঁচ অক্ত ফরজ সন্ন্যতের রাতে বা তাহাজুদ হ্যাঁ ভিতের এগুলি ভাগ আলাদা দোহা ওটা দোহার নামাজ এশরাক আলাদা এশরাক সূর্য ওঠার পরে পরে আর দোহা যখন একটু না দুটো আলাদা না না দুই দুই চার না না কোথায় আছে আমার জানান না না নাই ওই দুই রাকাত নামাজের কথা আছে দুই রাকাত নামাজের কথা আছে চার রাকাত কথা নাই হাদিসে চার রাকাত নাই ওর জন্য তো যদি নফল পড়তে থাকে কাজ কাম নেই নফল পড়ুক অসুবিধা নেই অসুবিধা আল্লাহ আলম সোনানি কিতাব বুখারি মুসলিম তো নাই আমার অফিস আসেন বলে দেবো এখন অফিস আসলে দেখে বলে দেবো না কোনো নির্দিষ্ট সুরা নেই আজকে এখান থেকে অব্যাহতি দেন ইনশাআল্লাহ তালা আগামীতে